সাহল ইবনু সাদ রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আমি আগামীকাল এমন এক ব্যক্তিকে পতাকা দিব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন রাবি বলেন তারা এই আগ্রহ ভরে রাত্রি যাপন করল যে কাকে এ পতাকা দেয়া হবে যখন ভোর হলো তখন সকলেই আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম এর নিকট গিয়ে উপস্থিত হলেন তাদের প্রত্যেকেই এ আশা করছিলেন যে পতাকা তাকে দেয়া হবে অতপর তিনি বললেন আলী ইবনু আবু তালিব কোথায় তারা বললেন হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি চক্ষু রোগে আক্রান্ত তিনি বললেন কাউকে পাঠিয়ে তাকে আমার নিকট নিয়ে এসো যখন তিনি এলেন তখন রসুল সাল্লাহ সাল্লাম তার চোখে থুথু লাগিয়ে দিলেন এবং তার জন্য দোয়াও করলেন এতে তিনি এমন সুস্থ হয়ে গেলেন যেন তার চোখে কোনো রোগী ছিল না রাসুল সাল্লাহ সাল্লাম তাকে পতাকাটি দিলেন আলী রাজিল্লাহ তাল্লাহ্ন বললেন হে আল্লাহ রসুল তারা যতক্ষণ পর্যন্ত আমাদের মতো না হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কি আমি তাদের সাথে যুদ্ধ চালিয়ে যাব তিনি বললেন তুমি সোজা এগিয়ে যেতে থাকো এবং তাদের আঙিনায় পৌঁছে তাদেরকে ইসলামের দাওয়াত দাও তাদের উপর আল্লাহর যে দায়িত্ব ও কর্তব্য আছে তাও তাদেরকে জানিয়ে দাও আল্লাহর কসম তোমার দ্বারা যদি একটি মানুষও হেদায়ত লাভ করে তা হবে তোমার জন্য লাল রঙের উট পাওয়ার চেয়ে উত্তম